نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم কোরআনে করিমের সুরা কাহাফ সুরা কাহাফের একশো তিন এবং একশো চার এই দুইটা আয়াত পড়া হলো এই আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন ফুল আপনি বলুন হাল নুনাব্বি বিল আকসারি না আমালা আমি কি তোমাদেরকে এমন কিছু লোকের কথা বলবো যারা আমলের দিক দিয়ে অত্যাধিক ক্ষতিগ্রস্ত আমলের দিক দিয়ে অত্যাধিক ক্ষতিগ্রস্ত আমল করে আমল করে কিন্তু তারপরও তারা ক্ষতিগ্রস্ত এমন কিছু লোকের কথাকে আমি তোমাদেরকে বলবো আল্লাহ এটা বলে নিজেই উত্তর দিতেছেন এরা কারা যারা আমল করতেছে আমল যেটাকে আমরা আমল বলি আমল করবে কিন্তু তারপরও তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা জবাব দিতেছেন নিজেই আল্লাহ দুনিয়ার জীবনের তাদের সব পরিশ্রম চেষ্টা নষ্ট হয়ে গেছে দুনিয়ার জীবনে তারা যত চেষ্টা করছে যত আমল করছে যত মেহনত করছে দিনের জন্য সবের আশায় সব নষ্ট হয়ে গেছে কিন্তু তারা ভাবতেছে যে তারা খুব ভালো কাজ করতেছে তারা ভাবতেছে খুব ভালো কাজ করতেছে কিন্তু তাদের সেই আমল সব নষ্ট হয়ে গেছে একেবারে তো আমরা যে যে কাজগুলোকে আমল বলে থাকি আমল বলে আমরা যে কাজগুলো বুঝে বুঝে থাকি যেগুলো আমরা করি আখেরাতের আশায় স্বভাবের আশায় আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হবে এই জন্য তো যত কিছুকে আমরা আমল বলে থাকি সেগুলো আমল এবং পুরস্কারের যোগ্য হওয়ার জন্য দুইটা গুণ একত্রিত হওয়া জরুরি দুইটা গুণ বা দুইটা শর্ত বলতে পারি যে কোনো আমল সেটা আমল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে পুরস্কার পাবার যোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত যদি দুইটা শর্ত একত্রিত হয় তাহলে সেটা আমল হবে পুরস্কারে যোগ্য হবে আর যদি দুইটার কোনো একটা শর্ত ছুটে যায় তাহলে সেটা আমল তো হবেই না দুইটা শাস্তির কারণ হবে দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হল এখলাস যে কোনো আমল আমরা করব সেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ঢুকে যায় তাহলে আল্লাহ তাহলে একদম কবুল করবেন না সেটা আমল হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ আমল করলো এটা আল্লাহকে রাজি করাও তার উদ্দেশ্য আবার অন্য কোনো উদ্দেশ্যও তার আছে তাহলে যে মিশ্রণ হয়ে গেল এটা আল্লাহ তালা কখনই গ্রহণ করবেন আমল আল্লাহ তালার কাছে পুরস্কার পাবার যোগ্য হওয়ার প্রথম শর্ত হলো এখলাস দ্বিতীয় শর্ত হলো সে আমলটা রসুল করিম সাল আলী আসাল্লামের তরিকায় হওয়া মাসাইল মোতাবেক হওয়া তরিক রসুলের তরিকায় হওয়া অতএব যদি কেউ কোনো আমল করলো এখলাসের সাথেই করছে স্বভাবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুল সাল আলী আসাল্লামের সন্তুষ্টি পাবার জন্য আল্লাহর ভালোবাসায় আল্লাহর মহাব্বতের খাতিরে রসুলের মহাব্বতেই করছে কাজটা কিন্তু সেটা রসুল্লাহ সাল আলী আসাল্লামের তরিকায় হয়নি যদি হুজুরের তরিকায় না হয় তাহলে সেটা বাধ্যত আমল বলে মনে হবে কিন্তু সেটা আমল হবে না সেটা পুরস্কার পাওয়া তো অনেক দূরেরই কথা শাস্তির কারণ হয়ে যাবে একেবারে শাস্তির কারণ হবে এই যে এখন আমাদের আরবি মাস হিসেবে আরবি তৃতীয় মাস চলতেছে রবিউল আউ্বাল সব মুসলমান জানে রবিউল আউ্বালে রসুল করিম সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে মৃত্যুও হয়েছে এবং রবিউল আউ্বাল মাসে সোমবার দিন সোমবার দিন রসুল সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে মৃত্যুও হয়েছে এতটুকু কথা শুধু নিশ্চিত বারো তারিখ এটা নিশ্চিত না রবিউল আউ্বালের বারো তারিখে রসুলের জন্ম হয়েছে মৃত্যু হয়েছে এটা নিশ্চিত না সোমবারে এটা নিশ্চিত এই তারিখটা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের জিন্দিগিতে নবুয় প্রাপ্তির পরে ওয়াফাতের বছরটা বাদ দিয়ে বাইশ বছর বাইশ বার পেলেন নবদ প্রাপ্তির পর হুজুরে তেইশ বছর পাইছেন যেই বছর হুজুরে মৃত্যুবরণ করছেন সেই বছরটা বাদ দিয়ে আরো তেইশ বার হুজুরে পাইছেন তাই না রসুল সাল আলী হাসাল্লাম আমাদের জন্য উম্মার জন্য এমন কোনো বিষয় নাই যেটা হুজুর আমাদেরকে বলে যায় নাই এমন কোন করণীয় কাজ এমন কোন কাজ যেটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি জান্নাতের একটা স্তরে উঠতে পারি আল্লাহ তালার একটু সন্তুষ্টি লাভ করতে পারি এমন কোন বিষয় বলা হুজুরে আমাদেরকে ছেড়ে যান নাই তো রসুল সাল আলী আসাল্লামের জিন্দিগিতে এই তারিখটা রবিউল আউ্বালের এই নির্ধারিত একটা তারিখ এটা হুজুরের জীবনে অফাতের তারিখ বছরটা বাদ দিয়ে নবুয় প্রাপ্তির পর বাইশ বার পাইছেন হুজুরের পরে প্রায় একশো বছরের মতন সাহাবিদের যুগ ছিল সেখানে একশো বছর হলে একশো বার আসছে এরপরে তাবে যুগ তাবে তাবে যুগ আইমায় মুস্তাহিদিনদের যুগ এরপরে যে সকল আমরা প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলো জানি বুখারি মুসলিম তিরমিজি এই যে ওনাদের জামানাটা দীর্ঘ একটা জামানা পার হয়েছে কোন জামানায় কোন জামানায় দেখা যাবে না যে রসুল আলী আসাল্লামের জন্ম তারিখ বা মৃত্যু তারিখ এটা পালন করার মতো কোনো বিষয় পালন করার মতো কোনো বিষয় এখন যারা এটা করে এই উপলক্ষে কিছু একটা করে এখন সাহাবিদের রসুল সাল আলী হাসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা যেই পরিমাণ ছিল সাহাবি ছাড়া অন্য কারো ভালোবাসা তার চেয়ে বেশি হয়ে যাবে এটা কি হতে পারে কল্পনা করা যায় কল্পনাই তো করা যায় না দুনিয়ার সব মানুষের ভালোবাসা এটা একত্রিত করা হলে একজন সাহাবি একজন আদনা সাহাবির নবী প্রেম নবী ভাল নবীর প্রতি ভালোবাসা কখনোই জমান হবে আলী প্রতি সাহাবিদের ভালোবাসা এত বেশি ছিল তারপরও কোন একজন সাহাবি থেকে পাওয়া গেল না যে ওনারা রসুল সাল্লাহ আলী জন্ম দিবস উপলক্ষে একটা কিছু করছেন পাওয়া গেল না রসুল সাল আলী হাসনের প্রতি সাহাবিদের মহাব্বতটা কেমন ছিল কত ঘটনাই তো আসছে হাদিসের মধ্যে তার মধ্যে একজন সাহাবি আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দ রব্বি যিনি স্বপ্নে আজানের বাক্যগুলো একজনের কাছ থেকে বলতে শুনছিলেন আজান যে আমরা দিয়ে থাকি এখন এই সাহাবি স্বপ্নের মাধ্যমে প্রথমে আজানের বাক্যগুলো শুনতে পারছেন শুনতে পাইছেন অনেক সাহাবি শুনতে তার মধ্যে ইনি একজন তো রসুল সাল আলী হাসাল্লামের কাছে বলার পরে তখন এই এই সাহাবির বলা এই বাক্যগুলো থেকেই হুজুরে আল্লাহ তালা নির্দেশে আজানের পথে চালু করছেন যে বাক্যগুলো দিয়ে নামাজের জন্য মানুষকে আহ্বান করা হবে এই সাহাবির ঘটনা আদিসের কিতাবে আসছে যে রসুল সাল আলী হাসাল্লাম যেদিন মৃত্যুবরণ করেন তিনি সেদিন বাগানে কাজ করতেছিলেন তো তার কাছে এখনো খবর পৌঁছে নাই যে হুজুরে মৃত্যুবরণ করছে বাগানে কাজ করতেছেন তো ওনার ছেলে গিয়ে ওনার কাছে বলল যে রসুল ইন্তেকাল করে গেছে দেখেন এইবার ওই সাহাবির অবস্থাটা সাহাবি সাথে সাথে আল্লাহ তালা কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ আমাকে আপনি দুইটা চোখ দিয়েছিলেন এই দুইটা চোখ দিয়ে আমি আল্লাহ রসুলকে দেখতাম আপনার রসুলকে দেখতাম এখন যখন রসুল দুনিয়া থেকে চলে গেছে এই দুইটা চোখ আমার প্রয়োজন নাই আপনি দুইটা চোখ নিয়ে নেন আল্লাহ তারা দোয়া কবুল করছেন চোখ দুটা অন্ধ হয়ে গেছে এটা হলো রসুলের ভালোবাসা রসুলের জন্য রসুলের রসুলের জীবনটা বাঁচাবার জন্য সাহাবাহাম নিজের বুক পেতে দিছেন বহুদের যুদ্ধে রসুলকে বাঁচাবার জন্য নিজের বুক পেতে দিছে একের পর এক একের পর এক সাহাবি শহীদ হয়ে গেছে এই রসুলের জন্য এই পরিমাণ ভালোবাসা রসুলের ছিল রসুলের প্রতি তাদের ছিল কিন্তু কোন সাহাবিদের থেকে কোন সাহাবিদের থেকে সামান্য একটু বর্ণনা পাওয়া যায় না যে ওনারা রসুলের জন্ম দিবস উপলক্ষে কোন একটা কিছু করছেন সাহাবিদের থেকে পাওয়া যায় না তাবেই তাবে তাবে কোনো ইমাম কোনো মহাদ্দেশ থেকে পাওয়া যায় না আমরা এত বিশাল বড় আশেক হয়ে গেলাম যে রসুল সাল আলী হাসাল্লামের ব্যাপারে আমাদের কিছু একটা করতে ইচ্ছে করে হাদিসের মধ্যে আসছে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু হোফা রাদ্দুন যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে এমন কোনো কিছু বাড়াবে যেটা এই দিনের অন্তর্ভুক্ত না অতিরিক্ত কাজ বাড়াবে সেটা প্রত্যাখ্যান করা হবে এটা প্রত্যাখ্যান করা হবে রসুল সাল আলী হাসাল্লামের দিনে কোন একটা কাজ হুজুরে করতে বলেন নাই নিজেও করেন নাই করতেও বলেন নাই সেটা কেউ যদি সবের নিয়তে করে তাহলে সে যেন এই কথা দাবি করতেছে যে এই সবের কাজটা রসুলের বলে যাওয়ার দরকার ছিল হুজুরে বলে যায় নাই এটা আমি মাধ্যরি করে বাড়ানো লাগতেছে এটা যেন সে দাবি করল রসুল করিম সাল আলী হাসাল্লাম আমাদের কাছে যে দিন রেখে গেছেন সেই দিনটা এত স্পষ্ট এত স্পষ্ট বলছেন তারাক্তুকুম আলাল বাইদ আমি তোমাদেরকে একটা স্পষ্ট পথে রেখে যাইতেছি লাইলুহা কানাহা রিহা এই দিন এটা এত স্পষ্ট যেটার রাত দিন সমান রাত দিন সমান দিনটাকে একটা পথের সাথে তাজবি দিছে তুলনা করছেন এবং বলছেন যে এই দিনের সবগুলো বিষয় একদম স্পষ্ট এখানে এমন কোন বিষয় হুজুরে ছেড়ে যান নাই যেটা পরবর্তীতে কারো বাড়াতে হবে আর ইসলাম এটা অন্যান্য ধর্মের মতো কোন একটা দিবস কেন্দ্রিক না এটা একটা মুসলমানের বছরের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত সংক্রান্ত বিধান ইসলামে আছে এই যে খ্রিস্টানদের অবস্থাটা দেখেন যে কয়েকদিন আগে পঁচিশে ডিসেম্বর তাদের বড়দিন গেল সারা বছর তারা যাকে বলে যে তার আমরা তার অনুসারী যীশু খ্রিস্ট সারা বছর তার আদর্শের অনুসরণের কোনো নামগন্ধ নাই একটা দিন শুধু এই দিনে ফুর্তি আনন্দ ফুর্তি বহুত কিছু করবে কিন্তু ইসলাম কি বলে ইসলাম এটা কোনো দিবস কেন্দ্রিক কোনো ধর্ম না কারণ ইসলাম একটা একটা মুসলমানকে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সে কিভাবে চলবে এই দিক নির্দেশনা দেয় এমন না যে বাস একদিন পালন করলো আর সারা বছর সে অন্য কাজ ব্যস্ত রইল না ইসলাম তার ব্যক্তি জীবনে কি করবে সামাজিক জীবনে কি করবে রাষ্ট্রীয় জীবনে কি করবে সব কিছু ইসলামের মধ্যে আছে অতএব এখানে কারো পক্ষ থেকে বাড়াবার বিন্দু পরিমাণ অবকাশ নাই একেবারে বিন্দু পরিমাণ অবকাশ নাই তো যত এখলাসের সাথে একটা মানুষ কোন একটা কাজ করুক যেই কাজটা কোরআনে কারিমে নাই হাদিস শরীফে নাই এই কাজটা একজনের যত এখলাসের সাথেই করুক যেহেতু এটা কোরআন হাদিসে নাই এটা দেখতে সবের কাজ মনে হলেও এটা সবের কাজ না এটা তো সে নবীর উপরে মাতবরি করলো নবীর উপরে মাতবরি করলো নবী যেটা দিয়ে যায় নাই আমাকে এটা সে বাড়ালো এটা সে বাড়ালো দিবস পালন এটা তো একটা বেহুদা কাজ এই বেহুদা কাজ ইসলামে নাই একেবারে বাস্তবে যদি থাকতোই এটা তাহলে আজ চোদ্দশো বছর হয়ে গেছে চোদ্দশো বছরে কত শত ঘটনা আছে উল্লেখ উল্লেখযোগ্য যদি দিবস পালন এটা ইসলামের কোন একটা জিনিস হতো তাহলে বছরের প্রত্যেক দিনই এমন পাওয়া যাবে যে এই দিনে কোনো না কোনো একটা ঘটনা ঘটছে রসুলের জীবনের একদম শুরু থেকে দেখতে পাই যদি দিবসের ব্যাপারটাই হয় তাহলে রসুল সাল আলী আসাল্লাম মক্কায় যে কয়দিন ছিলেন কত দিবস হইতে পারে নগদ প্রাপ্তি দিবস তারপর রসুলের চাচা মারা গেছে মারা যাওয়ার কারণে হুজুরে খুব বেশি পেরেশান হয়েছেন চাচার মৃত্যু দিবস স্ত্রী খাদিজা মারা গেছেন খাদিজার মৃত্যু দিবস তারপরে হিজরত করছেন হিজরতের দিবস বদর দিবস উহুদ দিবস খন্দক দিবস তবক দিবস কত দিবস হইতে পারে আবকর সিদ্দিক দিলানো মারা গেছেন তা আবকর সিদ্দিকের ওয়াফাত দিবস উমরের ওয়াফাত দিবস উসমানের ওয়াফাত দিবস এরকম কত দিবস হবে কিন্তু এই ফালতু কাজে আমরা লাগি এটা ইসলাম একদম পছন্দ করে একদমই পছন্দ করে এই জন্য এই ধরনের কাজগুলো আমাদের করতে বলেন না একেবারে এই জন্য কোনো দিবস কেন্দ্রিক কোনো কাজ কেউ যদি সবের নিয়তে করে তাহলে সে এই কাজটা সম্পূর্ণ গুনাহের কাজ করলো একেবারে এটার জন্য সে একটা পয়সা দান করলো এটা গুনাহের কাজ করলো একটা পয়সা খরচ করলো গুনাহের পথে ব্যয়টা করলো গুনাহের পথে একেবারে কারণ পয়সাটা আমি কামাই করতেছি উপার্জন আমি করতেছি কিন্তু আসলে পয়সাটা দিতেছে কে আল্লাহ দিতেছে আল্লাহ দিতেছে অতএব একটা পাই পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে একেবারে পাই পাই পাই পাই একেবারে এটার অবকাশ নাই যে অল্প কিছু পয়সা ব্যয় করলাম আর না কার পয়সা ব্যয় করতে কার পয়সা কারণ কেরিমে যত জায়গায় আল্লাহর পথে দান করা এটার কথা বলা হয়েছে সব জায়গায় বলা হয়েছে মিম্মা রাজাক না কুম মিম্মা রাজাক না কুম মিম্মা রাজাক না কুম আমার দেয়া সম্পদ থেকে তারা ব্যয় করে আমার দেয়া সম্পদ আমার দেয়া সম্পদ মধ্যে আসছে লা কাদামা ইবনে আদম হাত্তা আলা আন খামসিন কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো বানি আদম পা সরাতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু আনফাকা মাল সম্পর্কে জিজ্ঞেস করবে যে এই মাল সে কোন পথে উপার্জন করছে কোন খাতে ব্যয় করছে আমার সম্পদ আমি ব্যয় করব এটা কোনো মুসলমান সুলভ কথা আমার সম্পদ আমার সম্পদ এটা কিভাবে বলি আমি আল্লাহর সম্পদ আল্লাহর হুকুম মোতাবে ব্যয় করতে হোক সেটা একটা পয়সা হোক সেটা একটা পয়সা এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে এই যে এখানে আল্লাহ তালা কি বলতেছেন যে কিছু মানুষ এমন হবে যারা আমল তো খুব করবে কিন্তু তাদের আমলটা কোরআন সুন্না ভিত্তিক হয় নাই আমল মনে করতেছে আমল কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ ফিল হায়াতি দুনিয়া যাদের দুনিয়ার জীবনে সব আমল নষ্ট হয়ে যাবে তারা ভাবে বহুত ভালো কাজ করে ফেলতেছে এই জন্য যে কোনো ভালো কাজ এটা তখনই ভালো হবে যদি দুইটা শর্ত একত্রিত হয় এখলাস আরেকটা হলো রসুল সাল আলী হাসাল্লামের তরিকে হলো কিনা যদি কোনো একটাও ছুটে যায় তাহলে সেটা দেখতে যত ভালোই মনে হবে আসলে সেটা ভালো হবে আসলে সেটা ভালো হবে নামাজ একজনে খুব এখলাসের সাথে শুরু করলো কিন্তু সে কেবলার দিকে ফিরা এটা হলো নিয়ম তরিকা মাস আলা কিন্তু সে কেবলার দিকে না ফিরে অন্য দিকে ফিরে নামাজ পড়তে শুরু করলো যত এখলাসের সাথেই হোক এটা কি নামাজ হবে আবার একজনে সহি মাসলা মোতাবেক নামাজ শুরু করলো কিন্তু এটা এখলাসের সাথে হয়নি অন্য কাউকে দেখানোর জন্য হয়েছে তাহলেও সেটা নামাজ হবে না এটা গুনাহের কাজ হবে গুনাহের কাজ হবে একেবারে এমন না যাচ্ছে ঠিক আছে এটা সব কাটা গেল না এটা গুনাহের কাজ হবে গুনাহের কাজ হবে একেবারে এজন্য মহাব্বতের দাবি যে কেউ করতে পারে কিন্তু এই দাবিটার ব্যাপারে সত্যবাদী কে কোরআনে কারিম আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কিছু মানুষ হুজুরের কাছে এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে খুব মহব্বত করি তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে সত্যিকারে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো যদি তুমি তোমরা আমার অনুসরণ করতে পারো তাহলে তোমাদের এই দাবিতে তোমরা সত্যবাদী হবে আর যদি আমি রসুলের এত্তেবা তোমরা না করো মন মতো চলো তাহলে তোমাদের এই কথাটা সত্য হবে এমন দাবি তো সবাই করতে পারে সবাই করতে পারে এমন দাবি তো যদি তোমরা আমার এত্তেবা করো আমার নিয়ে আসা শরীয়ত মোতাবেক চলো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন একটা পুরস্কার হলো আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তোমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে দ্বিতীয় হলো ওয়াকুম দুনুবাকুম তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে এই যে এতে বা রসুল করিম সাল আলী হাসাল্লামের তরিকা মোতাবেক চলা এটার জন্য দুইটা পুরস্কার একটা হলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যাবে আর একটা হলো আল্লাহ তালা সব গুনাহ মাফ করে দেবেন আর এর বিপরীতে কেউ যদি রসুল সাল আলী হাসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজের মন মতো তরিকায় কাজ করলো এটাকে সে মনে করতে পারে বিরাট কিছু করে ফেলতেছি কিন্তু কিছুই পাবে না আমল নামাজ একদম কিছুই পাবে না আদি শরীফের মধ্যে আসছে আলী হাসাল্লাম যখন হাওয়াজে কাউসারের পাশে দাঁড়ানো আসতেছে কিছু হুজুরের উম্মতের কিছু লোক আসতেছে ফেরেস তারা আড়াল করে দেবে তাদেরকে সরাই দেবে তো হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম বলবেন যে এরা তো আমার উন্মতি তো পরে ফেরেস তারা বলবেন যে ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনি জানেন না তারা আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার দিনের মধ্যে তারা এমন কিছু বাড়িয়েছে যেটা আপনার দিনের মধ্যে ছিল না তখন হুজুর সাল্লাহ তাদেরকে বলবে দূর হও দূর হও বলে তারাই দেবে দিন সেটাই যেটা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের কাছে রেখে গেছে এটা আমার মন মতো হলে এটাই মানতে হবে মন মতো না হলে এটাই মানতে হবে এটাই মানতে হবে দিন ইসলাম এটাই আল্লাহ হুকুম মানার নাম আল্লাহর হুকুমের সামনে নিজের মাথা নোয়ায় দেওয়ার নাম আমার মন চায় আরো কিছু করি না এই আরো কিছু করার জায়গা এটা না যতটুকু আল্লাহ আল্লাহ রসুল আমাদের কাছে দিয়ে গেছেন বা সেটাই দিন এর বাইরে একদমই করা যাবে না একদমই করা যাবে না তো যে কোনো আমল আমরা করব এই দুটা শর্ত একত্রিত হলো কিনা এটা আমরা খেয়াল করে নেব একটা হলো এখলাস আরেকটা হলো রসুল সাল আলী আসাল্লামের তরিকে কাজটা হয়েছে কিন্তু এখলাস এটা তো আমার মনের ব্যাপার আমি নিজেই এটা বুঝে নেব যে আমার কাজটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য আল্লাহর জন্য হয় এটা পরীক্ষাটা কিভাবে হবে যদি কাজটা এমন যেটা অনেকের সামনে করতে হবে তাহলে সেখানে আমি আল্লাহর জন্য করতেছি কিনা এটা বোঝা যাবে যদি এই লোকগুলো না থাকতো এখানে তাহলে আমি কাজটা করতাম কিনা এই লোকগুলো যদি না জানতো না জানে তাহলে আমি কাজটা করতাম কিনা যদি আমার মনের মধ্যে এই ভাবটা পাই যে হ্যাঁ তাহলে আমি করতাম সবার সামনে আমি যেভাবে সুন্দরভাবে কাজটা করতাম আমি সবাই না থাকলেও কাজটা ওইভাবেই করতাম তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি আল্লাহর জন্য কাজটা করতাম আল্লাহর জন্য এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা বলেন যে যেই বান্দা প্রকাশ্যেও সুন্দরভাবে নামাজ পড়ে আর যখন সে গোপনে নামাজ পড়ে অন্ধকারে ঘরের ভিতরে নামাজ পড়ে তখনও সে খুব সুন্দরভাবে নামাজ পড়ে তখন আল্লাহ বান্দার দিকে লক্ষ্য করে বলে হা দা আব্দি হাক্কা এ হলো আমার সত্যিকারের বান্দা এ আমার সত্যিকারের বান্দা প্রকাশ্যে যা যেমন প্রকাশ্যে সে যেমন অপ্রকাশ্যে এমনই এটা হলো এক এক এখলাসের একটা পরীক্ষা এবার আছে এটা আমি নিজেই ঠিক করে নেব আর দ্বিতীয় হলো যে কোনো কাজ আমি করব সবের আশায় করতেছি এই কাজটা কিভাবে করাটা সহি কোরআন হাদিসে কিভাবে আমাকে করতে বলে এটা যদি আমার জানা থাকে তো আলহামদুলিল্লাহ আর না হয় ওলামা একরাম তো আমাদের কাছে আসেনি ওনাদের কাছে জেনে জেনে নেব যে কাজটা আমি করতে চাইতেছি এটা কাজটা সহি কিনা এক নম্বরে আর যদি কাজটা সহি হয় তাহলে কোন পদ্ধতিতে করলে সবচেয়ে ভালো হবে দুইটা শর্ত একত্রিত হয়ে গেছে দুই শর্ত একত্রিত করে যদি আমি আমল অল্প করি এটি আমার জন্য যথেষ্ট হবে এখানে আর একজনে অনেক আমল করছে কিন্তু কোনোটাতে এখলাস নাই কোনোটাতে রসুলের তরিকা নাই তাহলে দেখা যাবে যে তার আমল নামে কিছুই সে পাইতেছে না কেয়ামতের দিন কিছুই পাবে না কেন মধ্যে আসছে আখলিস দিন ইয়াকফিকাল কালিল এখলাসের সাথে আমল করো অল্প আমল তোমার নাজাতের জন্য মুক্তির জন্য যথেষ্ট হবে দেখেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কতজন এমন আছে যে হয় বালে ঘর পর থেকে নামাজ শুরু করে দিছি একবারে মৃত্যু পর্যন্ত নামাজ পড়বে বা আমাদের সামনে দেখি পড়তেছে কিন্তু সাহাবিদের মধ্যে কতজন এমন আছেন না যে ওনারা হয়তো মাত্র দুই বছর ইসলাম গ্রহণ করার পরে মাত্র দুই বছর জীবিত ছিলেন কেউ তো আছে আরো কম এক বছর কেউ আছে আরো কম এক মাস কেউ আছে কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টা মুসলমান হওয়ার পরে কয়েক ঘন্টা মাত্র জীবিত ছিলেন কিন্তু এই এক একজন সাহাবির কাছে সারা দুনিয়ার সব মানুষের আমল একত্রিত করলেও ওরকম একজন সাহাবি যিনি কয়েক ঘন্টা মাত্র মুসলমান অবস্থায় ছিলেন একত্রিত কখনই হবে কখনই হবে আর সাহাবিদের জীবনী করলে আমরা দেখতে পাই যে সাহাবিদের জীবনীতে অনেক আমল ওনারা করতেন এই ফিকির কম কম ছিল তাদের অনেক আমল করে ফেলি একেবারে এই ফিকিরটা কম ছিল যতটুকু পারি করি একদম সহি ভাবে করি একদম সহি ভাবে করি খাঁটি দুধ এক পোয়া খাইলেই ভালো এক পোয়ার মধ্যে একবারে এক কেজি পানি দিয়ে অনেক বেশি করে খাওয়া না এটা বোকামি এই জন্য আমল আমরা বেশি না করে অল্প করলে সেটা ভালোভাবে করার চেষ্টা করি এই যে আমরা সবাই শুনি যে কেয়ামতের দিন আমল ওজন করা হবে শুনি না আমরা কথা এটা ওজন করা হবে ওজন গণনা করা হবে না ওজন করা হবে তার মানে কে কয় রাকাত নামাজ পড়ছে এটা দেখা হবে না বরং যেই কয় রাখাত নামাজি পড়ছে এটার মানটা কেমন হয়েছে মানটা কেমন হয়েছে মানটা অনেক উন্নত এমনি একদম নর্মাল মানটা দেখা হবে যে কোনো আমলি করা হোক মানটা দেখা হবে এটা ওজন করা হবে সেখানে ওজনের ধরন কি হবে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু বুঝার বিষয় হলো এটা যে মানটা দেখা হবে সেখানে এই জন্য আমল মান মানে যেন উন্নত হয় উন্নত হওয়ার পরে বেশি এটা ঠিক আছে উন্নত হইলো বেশিও হইলো উন্নত হবে কিসের দ্বারা এই দুইটা সিফত এখলাস আর রসুল করিম সাল আলী হাসাল্লামের তরিক এই দুইটা সিফত একত্রিত হলে তাহলে ইনশাল্লাহ যত আমল করব এটা আমার আমল নামে জমতে থাকবে এটার জন্য ইনশাল্লাহ পুরস্কার আশা আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার প্রতিষ্ঠান করেন আলহামদুলিল্লাহ